ডাকছে তোমায় পীর সাহেব বই চর্ম নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই ডাকছে তোমায় পীর সাহেব বই চর্ম নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই ডাকছে তোমায় পীর সাহেব বই চর্ম নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই আমরা এবার সবাই মিলে বেদেছি বাইজোট হাত পাখা প্রতীক দেখিয়া দিব এবার ভোট আমরা এবার সবাই মিলে বেদে সিবাই জোট হাত পাখা প্রতীক দেখিয়া দিব এবার ভোট শান্তি সুখে যদি আবার বাস করিতে চাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই ডাকছে তোমায় পীর সাহেব ওই চর্ম নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহবানে দাও সারা সবাই যারে তারে ভোট দিয়ে আর করব না গোনা অসৎ লোককে ভোট দেয়া রাসুলের মানা যারে তারে ভোট দিয়ে আর করব না গোনা অসৎ লোককে ভোট দেয়া রাসুলের মানা সৎ নির্বিঘ্নে দেখে ভোট দিব ভাই হাত পাখারি আহবানের দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই ডাকছে তোমায় পীর সাহেব ওই চর্ম নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই একে একে কত নেতা দেখা হলো শেষ জাতি এবার স্বপ্নে দেখে পাখার বাংলাদেশ একে একে কত নেতা দেখা হলো শেষ জাতি এখন স্বপ্নে দেখে পাখার বাংলাদেশ পাখা ছাড়া শান্তি পাওয়ার বিকল্প আর নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই ডাকছে তোমায় পীর সাহেবই চর্ম নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই কোরআন হাদিসি মানলে পরে শান্তি পাবো ভাই অন্য পথে অন্য মতে শান্তি কোথাও নাই কোরআন হাদিসি মানলে পরে শান্তি পাবো ভাই অন্য পথে অন্য মতে শান্তি কোথাও নাই তাই তো এবার সবার কাছে আবেদন জানাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই ডাকছে তোমায় পীর সাহেব ওই চর্ম নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই ডাকছে তোমায় পীর সাহেব ওই চর্ম নাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই হাত পাখারি আহ্বানে দাও সারা সবাই